তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাঁটি বানাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাঁটি বানাও তাবলিগে সময় লাগা দেখো মসজিদে মসজিদে দিনেরই আমল হয় দেখো সারি সারি বসে ইমানি বয়ান হয় দেখো মসজিদে মসজিদে দিনেরই আমল হয় দেখো সারি সারি বসে ইমানি বয়ান হয় এসো তারি পথে দিনের রাহে এসো তারি পথে দিনের রাহে জীবনটা বিলিয়ে দাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও তাবলিগে সময় লাগা দিলে কোরআন শোনাও আধারে আলো দেখাও রাসুলের হতে প্রিয় সুন্নত প্রেমে মন মজাও দিলে কোরআন শোনাও আধারে আলো দেখাও রাসুলের হতে প্রিয় সুন্নত প্রেমে মন মজাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমনকে খাটি বানাও মাওলাকে সহজে পেতে ইমনকে খাটি বানাও তাবলিগে সময় লাগাও পরকালে নাজত পেতে সৎপথে জীবন চালাও তুলসিরত হতে রে পার দিলে আজি নূর বাড়াও পরকালে নাজত পেতে সৎপথে জীবন চালাও তুলসিরত হতে রে পার দিলে আজি নূর বাড়াও তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও তাবলিগে সময় লাগাও জীবনটা দিলে সাজাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাটি বানাও মাওলাকে সহজে পেতে ইমানকে খাঁটি বানাও তাবলিগে সময় লাগা